नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय শ্রীমদ ভগবত গীতা যথাযথ অনুবাদ এবং তাৎপর্য ছিল এইটি ভক্তিবেদান্ত স্বামী প্রভাবের দ্বারা অধ্যায় আঠারো শ্লোক সংখ্যা পনেরো আসুন বসুন ওই পেছনে অনেক জায়গা আছে বসার জন্য शरीरवाङ्मनोभिर्यत् कर्मप्रारभते नरः न्यायं वा विपरीतं वा पञ्चेत् पञ्चते तस्य हेतवः शिलप्रोपादे गीतागाम् शरीरवचन्मन् कर्म तत्तार न्याय वा अनान्याय जतोक् তামাশারা সবা কারণ হয় সেই হয় সেই সেই অনুবাদ শরিয়া বাক ও মন দ্বারা মানুষ যেই কার্য করে তা ন্যায় হোক বা অন্যায় হোক উক্ত পঞ্চবেদ কারণ দ্বারী সাধিত হয় তাৎপর্য এই শ্লোকে উল্লেখিত ন্যায় এবং তা বিপরীত অন্যায় শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ন্যায় কাম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে এবং শাস্ত্র বিধির অবহেলা করে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় অন্যায় কর্ম কিন্তু যেই কাজই হোক না কেন তা সম্যক অনুষ্ঠানের জন্য এই পঞ্চবিধ কারণ মানতে হয় এই দুই শ্লোকের মধ্যে সমস্ত কাজ কলাপের কি করে হয় সমস্ত কাজ কলাপ কারণ কি আছে এর বর্ণন আছে কালটা ইন্দ্রিয় সমূহ প্রচেষ্টা পরমাত্ম তো সকল কাজ আমরা শরীরের দ্বারা মনের দ্বারা এবং বাক দ্বারা এইসব যা আমরা করি এই পাঞ্চের দ্বারা করা হয় কারটা মানে আত্মা ইন্দ্রিয় সমূহ দ্বারা আমরা সব কিছু করি প্রচেষ্টা হয় মনে সংকল্প আমি এই কাজ করব এবং সবচেয়ে বড় হচ্ছেন পরমাত্ম পরমাত্মা যদি অনুমতি না দেন আমরা কিছুই করতে পারব না অনুমন্ত ভগবত গীতায় এই শব্দ আসে যে ভগবান হচ্ছেন অনুমন্ত সব কিছু ইনি হচ্ছেন দ্রষ্টা ইনি সবকিছু দেখেন এবং অনুমন্ত মানে অনুমতি দেন সবকিছু যা আমরা করি ন্যায় এবং অন্যায় তো ভগবান কেন অনুমতি দেন আমাদের অন্যায় কারণে তো ভগবান আমাদের একটু অল্প স্বতন্ত্রতা দেয় অনেকে জিজ্ঞেস করেন যে ভগবান যদি সর্বশক্তিমান হন তো ভগবানই সর্বশক্তিমান যদি সর্বশক্তিমান না হতেন তো ভগবান না হতেন ভগবান এই শব্দের অর্থ হচ্ছে যে ইনি সর্বশক্তিমান তো ইনি সর্বশক্তিমান তো কেন ইনি অনুমতি দেন আমাদের অন্যায় কার্য আমাদের পাপ কার্য তো উত্তর আছে যে ইনি সর্বশক্তিমান কিন্তু আমাদের একটু অল্প স্বতন্ত্রতা যাতে আমরা ন্যায় অনুসারে অথবা অন্যায় সার্চ করতে পারে কেন কারণ আমাদের একটু অল্প সঞ্চয় যদি না হতো তাহলে আমরা যন্ত্রের মতো হতাম তো আমরা যদি যন্ত্রের মতো ছিলাম আমাদের কিছু সঞ্চয় যদি না থাকতো এই কাজ করব না ওই কাজ করব পুণ্য কর্ম করব পাপ কর্ম করব আমাদের সমাজ না হতো পছন্দ করে কিভাবে কাজ করতে কি রকম কাজ করে তাহলে আমরা মেশিনের মতো হতাম এবং আমরা কিভাবে ভগবানকে প্রেম করতে পারতাম ভগবান যদি জ করে আমাদের তার সেইবার নিযুক্ত করতেন তো আমরা গোদামের মতো হত আমরা ভক্ত হত তো ভক্তির প্রশ্ন হত না ভক্তি মানে স্বচ্ছন্দে নিজে হৃদয়ে ভাবনা অনুসারে ভগবানের সেবা করা সেটা হচ্ছে ভক্তি সেটা হচ্ছে প্রেম ভগবান আমাদের জোর এই এই ওই কাজ কর এই কাজ কর তো ভয়টাকে আমরা করতে পারতাম না আমরা যদি মেশিনের মতো ছিল বটম দাবনা হয় তারপর মেশিন কাজ করে কিন্তু মানুষের সেই রকম না আমাদের একটু অল্প স্বতন্ত্রতা আছে এই তো আছে যে আমরা পছন্দ করতে পারি ভগবানের সেবা করতে অথবা না করতে আমরা যদি না করি তাহলে কৃষ্ণ বাহিনী মুখ্য হয়ে ভোগবাঞ্চ করে নিকটস্থ মায়া তারে জপক্রিয়া ধরে আমি যদি ভগবানের সেবা না করতে সংকল্প করি তাহলে আমরা ভগবানের বহিরঙ্গ শক্তি মায়া দ্বারা কবলিত হয় এবং আমরা আমাদের নিজের দোষের ফলে ভগবানকে ভুল করি তো এই ছোট তাৎপর্যায় শিল প্রভুপাত মন্তব্য করেন যে এখানে এই শ্লোকে ন্যায় এবং তদ্বিপরীত এই দুই শব্দ খুবই তাৎপর্যপূর্ণ আছে ন্যায় অনুসারে কাজ করে এটা অর্থ কি সাকারে সহকারের আইন মেনে চলে না ভগবানের আইন ভগবানের আইন শাস্ত্রে আছে ভারতে কর্ম না না সুখম না ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে যে লোক সাহায্য ভীতি পালন না করে এবং নিজের মতের অনুসারে কাজ করে তো সেই রকম লোক না তো সিদ্ধি না তো সুখ না তো ফরম গতি প্রাপ্ত করতে পারে তো একটা আইন আছে মন্দিরে এসে সেল ফোন বন্ধ করো আধুনিক যুগে জন্য এই আইন মেনে চলা উচিত ভালো করুন মোবাইল মোবাইল এই দেশে মোবাইল সেলফোন মোবাইল যা আপনারা বলেন ওইটা দয়া করে বন্ধ করুন অথবা হবে নিজের ভক্ত দিয়ে যত এই আইন চলছে বাংলাদেশে সকালে মোবাইল আছে নাকি প্রায় সবাই নেই আমার তো নেই খুবই রক্তি করে অনেকে আমার থেকে জিজ্ঞেস করে তো শান্তি শান্তি কিভাবে শান্তি পাওয়া যায় আমার উত্তর উত্তর তো মোবাইল ফেলে দেয় খুবই অস্বীকার সেই জন্য আমি রাখি না অনেকে আমাকে দিতে চায় আমি অস্বীকার করি শান্তি লাভের উপায় প্রথম সোপান হচ্ছে মোবাইল না রাখা যাতে এই মন্দিরে শান্তি সাজায় হয় মোবাইল একটু দয়া করে বন্ধ করুন আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কথা আগে আপনি বলতে পারবেন এখন এই গুরুত্বপূর্ণ কথা সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কৃষ্ণ কথা শুনুন তো ভগবানের আইন আছে শাস্ত্রে আমি যদি শাস্ত্রের কথা তাহলে না কথা তাহলে সেটা অন্যায় সেটা পাপ হবে পুণ্য আছে এবং পাপ পুণ্য কারণের দ্বারা আমরা উপরে স্বর্গলোকে যেতে পারি এবং পাপ কর্ম করার থেকে আমাদের নিচে নরকে যেতে হবে সেটা আমরা সহজেই বুঝতে পারি যে সৎ কর্ম করলে সৎ ফল পাব এবং অসৎ কর্ম করলে অসৎ ফল আমরা পাব কিন্তু পুণ্য এবং পাপের অতীত আছে ভক্তি পুণ্য সেটা হচ্ছে পুণ্য কাম হচ্ছে এক বিধান যা দ্বারা আমাদের ভবিষ্যতে ভবিষ্যতে আমরা ভালো ফল পাবো কিরকম ফল আমাদের ইন্দ্রিয় সুখ লাভ করার জন্য Ha. Şundur oranlı. Şundur oranlı bu bu. Ama şate ya şey yok. برای بچه گواته دوبای ته کارج کنه تو دوبای اسکنه ایسا نیوم هست যে মন্দিরে যদি মোবাইল বাজানো হয় তো একশো দিয়ে ফাইন করা হয় জরিমানা উর্দুতে জরিমানা বলে বাংলায় কি বলে ফাইন জরিমানা হ্যাঁ, জরিমানা সেটা ভালো নিয়ম না নাকি ভালো ভগবানকে জ্যোতিষের তো পুণ্য কর্ম করে থেকেই স্বর্গে যাওয়া হয় কিন্তু সেখানেও কি হয় জন্ম মৃত্যু জড়া কি যুগ থেকে আমাদের করে হয় না কারণ সেইতম ভুক্তা স্বর্গলোকম বিশালন ক্ষীণে পুণ্যে মার্গলোকম বিশান্তি সেখান থেকে আবার এখানে ফিরে আসতে হবে এই ধরা তো সারদার যাওয়া থেকে বেশি লাভ হয় না কিছুদিন আমরা আপসরা সাথে নাচতে পারি এবং শরব আমরা ফিরতে পারি তারপরে আবার আসতে হবে সেটা মানে এই দেশে ছুটি ঈদ ঈদের সময় ছুটি হয় না কতদিন হয় এক সপ্তাহ এক সপ্তাহ ছুটি হয় তো সাগে যাওয়া তো ছুটির মতো আমরা এখানে এই পৃথিবীতে খুব কাজ করে খুব পরিশ্রম হয় অনেক কষ্ট হয় তো কিছু দিনে আমাদের ছুটি আরাম বিশ্রাম তারপর আবার অফিসে যেতে হবে তো সেই রকম এই সাহায্যে যাওয়া হবে কিছুদিন পার্টি করা হয় আপসাদের আপসাদের সঙ্গে তারপর আবার এখানে আর সহজেও পুরো সুখ হয় না খুব চিন্তা হয় যাতে যেমন ঈদের সময় তো আমরা একটু খুশি আছি আজকে অফিসে যাওয়া হয় না কিন্তু আমরা জানি যে কিছুদিন পরে আবার ফিরে যেতে হবে <laughs> তো চিন্তা হয় এবং শাহজাদকে ওই দীর্ঘে চিন্তা হয় যে যে কোনো সময় দৈত্যগণ আমাদের আক্রমণ করতে পারে ছুটি করার সময় সেই সময়ও সংসারে কষ্ট হয় চিন্তা হয় তো স্বর্গ স্বর্গলোকে গেলেও কি লাভ সেজন্য ভগবান আমাদের উপদেশ দেন তো পুণ্য ও পাপের অতীত ভক্তি এই ভগবানের ভক্তি খর হচ্ছে জীবদের একমাত্র প্রকৃত উপায়ের পন্থা তো ভক্তি এবং পুণ্য একই না পুণ্য কারণ হচ্ছে ভালো পাপের থেকে কিন্তু কেবল পুণ্য করার থেকে আমরা সংসারের কবল থেকে মুক্ত হতে পারি না তো তবু ভালো হয় শাস্ত্রের বিধি পালন করে যাতে আমরা মহান পাপ থেকে মুক্ত হতে পারি পুণ্য কর্ম পালন করে থেকে মন একটু শুদ্ধ হয় আমরা যদি পাপ কর্ম করি তাহলে মন খুবই দূষিত হয় এবং দূষিত মানে ভগবানের চিন্তন কর এবং সেই রকম প্রবৃত্তি ভগবানের ভক্তি করার জন্য সেটা হয় না যারা বড় পাপি আছে তাদের কিছু রুচি হয় না ভগবানের ভজনে তো পাপ করার থেকে পুণ্য ভালো কিন্তু তার থেকে আরো অনেক ভালো আছে কৃষ্ণ সেবা যার নাম আছে ভক্তি তার নাম আছে তো ভক্তি এই ভক্তি সাধনে ভক্তি সাধনে বর্ণনা আছে ভক্তি শাস্ত্রের মধ্যে শাস্ত্রায় অনেক শাখা আছে কর্মকাণ্ড জ্ঞানখণ্ড অনেক দিক দিয়ে দিয়ে পূজা করা হয় এবং কি করে এইসব পূজা করা হয় কি নিয়ম পালন করতে হবে এইসব শাস্ত্রে আছে কৃষ্ণের ভক্তি করার জন্য ভক্তি শাস্ত্র আছে যার মধ্যে सर्वोत्तमाश्रय শ্রীমদ ভাগবত কঙ্করণ এবং রূপ গোস্বামী সংকলিত ভক্তি ও সমৃত সিন্ধুর মধ্যে সকল শাস্ত্র থেকে উদ্ধৃত উপদেশ আছে তো কি করে কৃষ্ণের ভক্তি করা হয় নানা শাস্ত্র বিচার অনায়িক নিপুণ সদ্ধর্ম some topical. لو كأنام هتكاري لو تشيقوغني من يوشرم يأكرو شروب سناتن بحق رغنات شجيب গোপাল ভট্ট দাস রঘুনাথে এই বর্ণনা আছে যে এই বৃন্দাবনের সর্বস্বামী নানা শাস্ত্র নানা শাস্ত্র বিচার করে তারা মানুষের সমাজে পরম উপকারের জন্য শ্রেষ্ঠ উপদেশ সংকলন করেছেন সেই শ্রেষ্ঠ উপদেশ কি শ্রেষ্ঠ উপদেশ হচ্ছে কিভাবে আমরা ভক্তিযোগ করার দ্বারা আমাদের সুদূর লাভ মানব জন্ম সফল করতে পারে মানুষম আতম অনিত্যম অপীহ ধীর চূর্ণম্য চেতন পচেতন মৃত্যয়াবন নিশ্চয়াশয় বিষয় খলু সর্বস্য এটা খুবই গুরুত্বপূর্ণ শ্লোক শ্রীমদ ভাগবতের থেকে যা সম্বন্ধে শিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেন যে আমার জায়গা আছে আমার শেষ নিঃশ্বাস নিঃশ্বাস পর্যন্ত এই শ্লোকের অর্থ প্রচার কর এই শ্লোক এই শ্লোকের অর্থ কি শ্রীকৃষ্ণ তার খুবই প্রিয় ভক্ত উদ্ধবকে বলেছেন যে এই অতি দুর্লভ মানব জন্ম পেয়ে আমাদের কি করা উচিত এই মানব জন্ম বেশি সময় হবে না অস্থায়ী আছে আমরা কতদিন থাকবো পঞ্চাশ বছর আমার পঞ্চাশ হয়ে গেছে ষাট বছর সাতশো আশি নব্বই একশো বছর পর্যন্ত আমরা থাকবো বেশি সম্ভাবনা সম্ভব আছে কিন্তু বেশি সম্ভব না তো আমার পঞ্চাশ হয়ে গেল মনে হয় আরো পঞ্চাশ হবে না এই শরীর তো আমার আধা জীবায় বেশি হয়ে গেছে আর বেশি দিন থাকবো পঞ্চাশ বছর তো কোথায় গেল জানে না আমি এখানে ছিলাম ঢাকায় কুড়ি বছর আগে তো কুড়ি বছর কোথায় গেল কি করেছি ইতিমধ্যে তো সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে Ajo harbi vajkom sam, udjan astam čajanesom, teđate, yakshano nita, utama shloka bantaya. ভাগবতে এই বিচার আছে যে প্রতিদিন সূর্যোদয় হয় এবং সূর্যাস্ত হয় তো এইভাবে কাল চক্রমান চলছে সূর্যোদয় দেখি আমি বুঝি তো নতুন দিন আছে কিন্তু কালের দ্বারা আমরা ধীরে ধীরে মৃত্যু পর্যন্ত যাচ্ছে সকলে জীবায়ু কম হয়ে যাচ্ছে প্রতিদিনে প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে আমরা মৃত্যু পথে আছে আছি তো আমাদের জীবায়ু ক্ষীণ করে সূর্যতে কিন্তু যারা ভগবানের কথা শুনে তাদের মৃত্যু হয় না আমার মৃত্যু আমি কৃষ্ণ কথা শুনি বলি আমার মৃত্যু হবে না হবে না নাকি আমি কি একশো দেড়শো দুইশো হাজারশো হাজারশো লক্ষ কোটি বছর এইশ্বরের খাবো এইশ্বরের খাবো না কিন্তু আমার মৃত্যু হবে না জন্য মৃত্যু হয় না এই শরীরের ছেড়ে তারা সরাসরি ভাবে ভগবানের কাছে যায় তাদের মৃত্যু হয় না তো এই শরীরের পতন হবে কিন্তু আমরা যদি এই দুলাভ মানব জীবনে সেই রকম আচরণ করি যাতে আমাদের পুনর্জন্ম হবে না সেটা হচ্ছে মানব জীবনে প্রকৃত ব্যবহার করে এই হচ্ছে ভগবান কৃষ্ণের খুবই গুরুত্বপূর্ণ উপদেশ গ্রামে যদি মনে করে ঠিক আছে আমরা কৃষ্ণ সেবা করতে পারি কিন্তু আমার আরো অনেক কিছু করতে হবে ইন্দ্রিয় গুলো আছে না তো ইন্দ্রিয় সুখ ইন্দ্রিয় তর্পণ সেটা করা উচিত না আমরা আইসক্রিম খেতে পারি কোকো কলা ফিরতে পারি টিভি দেখতে পারি আমরা অনেক কিছু করতে পারি নিজে ইন্দ্রিয় সুখের জন্য সেগুলো আমরা করব না কেন আমরা কেন কৃষ্ণ ভক্তি করব শ্রীকৃষ্ণের উত্তর আছেন যে এই জীব মনে করো অনেক সুযোগ হয়ে গেছে প্রিয় জন্য তুমি যখন কুকুরের শরীরের মধ্যে ছিল সেই সময় কুকুরের ইন্দ্রিয়গুলো দ্বারা তুমি চেষ্টা করেছ ইন্দ্রিয় সুখের জন্য যখন সাপের শরীর ধরেছ তখন সাপের গুলো যার ইন্দ্রিয় যখন কীট কৃমি বৃক্ষ ঘাস দুর্গত মাছ এই সকল শরীরের মধ্যে ছিল তখন সুযোগ ছিল ইন্দ্রিয় সুখের জন্য কিন্তু এইক্ষণ পর্যন্ত তুমি সন্তুষ্ট হইল না এবং সন্তুষ্ট হতে পারবে না যখন পর্যন্ত আমরা বুঝতে পারি না যে ইন্দ্রিয় স্থাপনের দ্বারা শুধু জন্ম মৃত্যু জয়াবিয়াধির ফল পাওয়া যাবে তখন পর্যন্ত আমরা সংসারের পথে ভ্রমণ করতে হবে তো এই অতি সুদুর্লভ মানব জন্ম পেয়ে আমাদের সুবুদ্ধিমান হওয়ার উচিত তো আমার কি কর্তব্য আছে পরম কর্তব্য কি আছে শাস্ত্রে বলা আছে যে এই পথে এই ভক্তি পথে গেলে আমাদের পরম উপকার হয় ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের জন্য যদি আসক্তি হয় তাহলে আমাদের জীবন সম্পূর্ণভাবে সফল হয় তো কি করতে হবে যাতে আমাদের ভক্তি ভাবনা ভাবনা বৃদ্ধি হবে তো এই সমস্ত ভক্তি নিয়ম পালন করলে আমরা এই ভক্তি পথে অগ্রসর হতে পারি একবার এক ভক্ত শিল প্রকারের থেকে জিজ্ঞেস করেছেন যে আমরা কিভাবে ভক্তি পথে খুবই শীঘ্রই অগ্রসর হতে পারি তো প্রভাব কি বলেন এই ভক্তি নিয়ম সমস্ত ঠিক মতো পালন কর এইসব ভক্তি নিয়ম কি জন্য রূপ গোস্বামী ভক্তি সমৃদ্ধ সিন্ধুতে খুব খুব কষ্ট করে সংগ্রহ করেছেন কষ্ট করে মানে নানা শাস্ত্র বিশাল আছে অনেক শাস্ত্র অধ্যায়ন করে রূপ গোস্বামী সমস্ত শাস্ত্র থেকে ভক্তি উপদেশ উদ্ধার করে এই ভক্তি ও সমৃদ্ধির সিন্ধুতে সংকলন করেন কি জন্য যাতে আমাদের লাভ হবে যাতে আমাদের ফলন লাভ হবে এই সমস্ত উপদেশ আমরা যদি পালন করি তাহলে আমাদের ভক্তি পথে প্রগতি হবে তো মুখ্য নিয়ম আছে ভক্তি ও সমৃদ্ধ সিন্ধুতে এবং উপনিয়ম আরো অনেক আছে অনন্য শাস্ত্র ভক্তি সমিতি সিন্ধুতে লেখা নেই যে নিজে গুরু উপরে বসা উচিত না কিন্তু সেটা স্মৃতি শাস্ত্র শ্রীমদ ভাগবতে কয়েকটা কাহিনী আছে কিভাবে গুরু অপরাধ করে লোক দিয়ে পতন হয় যেমন ভাগবতের এক কাহিনী আছে যে ইন্দ্রদেব এবং সমস্ত দেবতাতে গুরু হচ্ছেন কন কে বৃহস্পতি তো একদিন ইন্দ্রদেবের রাজসভায় বৃহস্পতি প্রবেশ করেন কিন্তু ইন্দ্রদেব অনেকে সম্মান দিয়ে অবহেলা করেন প্রতিদিন আসেন প্রতিদিন তো সমান দিতে হবে আজকে তো বৃহস্পতি সেটা দেখে তো আবার চলে গেছে তারপর ইন্দ্র 이제 이제 제대로 하러 돼서 অপরাধ করেছি তারপর তার সকল দূত পাঠা গেলেন চরণে প্রার্থনা কর আবার ফিরে আসতে যাতে ইন্দ্রদেব তার চরণে ক্ষমা প্রার্থনা করতে পারে কিন্তু বৃহস্পতি সকল দুধ খুব অনুসন্ধান করে খুব অন্বেষণ করে অত বৃহস্পতিকে থামে যায় তো ইন্দ্রদেবের পতন হল স্বর্গ থেকে তার পতন হল তো গুরু অপরাধ করা উচিত না তো আপনারা আমাকে গুরু জ্ঞান করেন যে আমি গুরু এবং সেই জন্য আপনারা ভক্তি ভাবেন ভক্তি ভাবে ভাবে ওইটা কি সংক্ষেপ দেবেতে যায় থেকে যে আমি বললাম যে আপনারা সব নম্র ভাবে আমার থেকে নিচে বসে আছে হরে কৃষ্ণ এটা কি দেবতা থেকে যে আমার আপনাদের উপরে বর্ষা উচিত না নাকি তো আমার কি অধিকার আছে আপনাদের উপরে বসতে হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি আর এখন তো উত্তর দেব কারণ আমার শিরের উপরে সবসময় প্রভুপাদের চরণ রাখি সেই জন্য আমার অধিকার আছে আমাদের উপরে উপরে বসতে আমি প্রভুপাদের প্রতি নিজের রূপে এখানে এলাম আপনাদের প্রভুপাদের উপদেশ পরিবেশন করার জন্য তো আমি যদি ভগবানের উপরে বসি তাহলে আমি অপরাধী হব এবং আমার অধিকার যা আছে আপনাদের কথা বলছে তো সেটা আরো হবে না তো এইসব যা এসব রাখতে হবে না তো ভক্তি নিয়ম আছে অনেক এইসব সবসময় মনে রাখতে হবে কি করা উচিত কি না করা উচিত এইসব উপদেশ আছে শাস্ত্রে যাতে আমরা শীঘ্রই ভক্তি পথে অগ্রসর অগ্রসর হতে পারব তো ভক্তি জীবনে প্রথম এই কি করতে হবে প্রথম কাজ কি আছে শ্রদ্ধা প্রতিদিন প্রথমে কি করতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠা তারপরে মন্দিরে যাওয়া হয় মঙ্গল আরতি করা স্নান ধান করা হয় তো এইসব নিয়ম আছে যাতে আমাদের ভক্তি পথে লাভ হবে শাস্ত্রায় লেখা আছে যে যারা সূর্যোদয়ের সময় পর্যন্ত ঘুমে থাকে তাদের পাপ হয় ব্রহ্ম থেকে উঠতে হবে ব্রহ্ম থেকে উঠলে পুণ্য হন কিন্তু আমরা পুণ্য অর্জন করার জন্য খুব উঠি না আমরা খুব উঠি যাতে কৃষ্ণ সন্তুষ্ট হবে সেই সময় সত্যগুণের প্রভাব বেশি হয় এবং সেই সময় আমরা যদি আমাদের কৃষ্ণ আরাধনা শুরু করি সেটা সবচেয়ে অনুকূল আছে ভক্তি জীবনের জন্য শিল বিশ্বনাথ ঠাকুর ঠাকুর গুরুর প্রশংসে গুরু রাষ্ট্র এই খুবই সুন্দর কীর্তন রচনা করেন সংসার দাবার আরণির লোক চারায় কারণ ঘনা ঘনা ভ্রম প্রাপ্তস্য কৌরান গুণান বাচ্য বন্দে গুরু শিক্ষানাধীন ইত্যাদি তো এই কীর্তনে ফলশ্রুতি আছে যে যারা ব্রহ্ম মুহূর্তে Shigrorashtakam etat uchai brahma mahote patati prayatna. Sri Vrindavananata sakshat sevaivalabhyata mushonta eva. মানে যারা ব্রহ্মা মুহূর্তে যত্ন যত্নের সঙ্গে উচ্চ স্বরে এই গৌরাষ্টক उच्चारण करें तारा ए देह लौका पड़े शाखा वृंदावन नाम कृष्ण संलिप्त लाभ कर दें कृष्ण सेवा लाभ कर दें तो प्रथम खास हमसे ব্রহ্ম মুহূর্তে উঠা এবং গৌরাষ্টক আদি কীর্তন করা কীর্তন করতে হবে এইসব নিয়ম আছে নিয়মের সাথে নিষেধ আছে এইসব করতে হবে এইসব করতে না করা উচিত না তো কি করতে হবে হরি নাম করতে হবে গুরু সেবা করতে হবে ভগবানের পূজা অর্চন শৃঙ্গার ভোগ রাগ ইত্যাদি এইসব করতে হবে এবং কি করা উচিত না কি নিষেধ আছে বৈষ্ণব অপরাধ করা জীব সমস্ত প্রকার অপরাধ করা জীব অপরাধের মধ্যে জীব হিংসা আমরা যদি একদিকে হরিনাম করি অন্যদিকে a আহা করে মাছ মাংস অন্ডা এইসব যদি খায় তাহলে আমাদের ভক্তি পথে প্রগতি হবে না সেটা এই হাত দিয়ে আগুনে পেট্রোল ফেলে যাওয়া অন হাতে জল এর আমরা মানে আগুন যাতে প্রচলিত হবে পেট্রোল দেওয়া হয় কিন্তু বিপরীত হয় আমরা যদি জল ঠিক যদি করি তো মুখ থেকে আমরা খুব উৎসাহের সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীর্তন করি কিন্তু এই কি মুখে একই মুখে যার আমরা যদি মাছ ইত্যাদি খাই তাহলে বেশি লাভ হবে না তো কি করতে হবে এবং কি না করা উচিত সেটা শাস্ত্র থেকেই বুঝতে হবে এই ভক্তি খুব সরল আছে খুব সুগম আছে খুব আনন্দময় আছে কিন্তু কিভাবে সেটা ঠিকভাবে পালন করতে হবে সেটা গুরু সাধু এবং শাস্ত্র থেকে বুঝতে হবে প্রসঙ্গে আমি দুটো বই লিখেছি সৌবাদের আদেশ অনুসারে সৌবাদ আমাকে বলেন বই লিখতে তো আমি দুই বই লিখেছি যার মধ্যে নবীন ভক্তদের জন্য প্রাথমিক শিক্ষা সংক্ষেপে এবং সরলভাবে খাওয়া যেতে পারে তো এই দুই বই এখানে উপলব্ধ আছে হয়তো আপনাদের কাছে আছে একটা আছে নবীন ভক্তদের জন্য কি নাম আছে কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা এবং আমাদের વાસ્તે বৈষ্ণব শিক্ষা ও সাধন তো অনেক প্রবীণ ভক্তরা ও আমাকে বলেন যে তারা মাঝে মাঝে ওই বই পড়ে এবং পরে থেকে তারা সচেতন হয় কি করা উচিত কি না করা উচিত আমি আসলে আমি চার বছর আমি কয়েকটি বই লিখেছি আমার চার প্রথম বই হল এই বৈষ্ণব শিক্ষা আমি যখন স্থায়ীভাবে এই বাংলাদেশে থাকতাম সেই সময় এই বই রেখেছি আমি প্রথমে ইংরেজিতে রেখেছি তারপর এই সাংবাদিক সঙ্গী চৌধুরী অনেকে জেলা মানবাদ করার জন্য তারপর আমি সবকিছু অনেক সাথে সম্পাদন কার্য করেছি এবং এই বই প্রকাশিত হল কুড়ি বছর আগে দেখেছি কেন কারণ দেখেছি যে আমরা গ্রামে গ্রামে প্রচার করি একদিন সুইডেন চীনদেন এই জায়গায় থাকি তারপর অন্য জায়গা যাই এবং আমরা সেই এই সব অনুষ্ঠান করে আমরা খুব চেষ্টা করি যাতে লোকদের অনুপ্রেরণা হবে ভক্তিপথ গ্রহণ করার জন্য শুদ্ধ ভক্তিপথ একবার ফরিদপুর জেলায় এই গ্রামে আমাদের সাক্ষাৎ হল এই অশুদ্ধ ব্যক্তি প্রসিদ্ধ প্রচারকদের সাথে নাম মহানাম ব্রত ব্রহ্মচারী তার নাম প্রসিদ্ধ আছে বাংলাদেশে তো ইনি আমাদের বলেছেন যে কেন ওই দেশে আসলো रेगे बोले कारण शुद्ध भक्ति प्रचार द्वारा सारा प्रचार प्रभाव एक कमेगा तो एक तो रेगे हाँ हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण क्या नाम भक्ति प्रचार करे जाने सब हिंदू जाने भक्ति की आदत তো নিজে দেশে দেশে ফিরে যাও সেখানে প্রচার কর সেখানে দরকার আছে এই দেশে দরকার নেই তো আমরা উত্তর দিলাম এই দেশে ভক্তি প্রচার করার দরকার আছে সবাই জানেন ভক্তি কি আছে কিন্তু শুদ্ধ ভক্তি কি আছে তারা জানেন যেমন আপনি অনেকে দীক্ষা দেন কিন্তু আপনার তথা কথিত শিষ্যরা সবাই মাজবুজিয়া তো সেই যে ভক্তি যারা করে কিন্তু কি রকম ভক্তি আছে যদি মুখে হারি নাম বলে এবং মুখে মাছ খায় সেটা শুদ্ধ ভক্তি না তো শুদ্ধ ভক্তি জীবনে শুদ্ধ ভক্তি সম্বন্ধে যাতে লোকেরা অন্তত প্রাথমিক শিক্ষা পাবে সেই জন্য আমি এই বই বৈষ্ণব শিক্ষা ও সাধনে লিখেছি তো অনেকে বাংলাদেশে মনে করে যে ইস্কনে প্রচার হচ্ছে নিরামিষ ভোজন করে সেটা আমাদের প্রচার না আমাদের প্রচার হচ্ছে রূপ গোস্বামীর প্রচারিত শুদ্ধ ভক্তি পথ অনুশীলন করুন কিন্তু আমরা যদি সদাচার পালন না করি তাহলে আমরা রাধা ভাব ইত্যাদি যত কিছু উঁচু কথা বলি তার থেকে বেশি লাভ হবে না আমরা যদি মৌলিক সদাচার পালন না করি তো এই চার নিয়ম এই চার নিয়ম কি কি আছে বলো আমি সাহা বর্জন আমি যদি করি বর্জন করা প্রশ্ন আসে আমি যদি আমি সাহা করি যারা করে না তাদের জন্য প্রশ্ন হয় না কিন্তু এই দেশে যারা ইস্কনের সাথে সম্বন্ধ নেই তো প্রায় সব তারা আমিষ খায় এই জন্য আমরা আমিষ আহার বর্জন করা প্রচার করি কিন্তু ভারতে আজ পর্যন্ত অনেক আছে যারা জন্ম থেকে আমিষ আহার না করে করেন তো আমিষ আহার বর্জন করে সেইটা আসলে আমাদের অপেক্ষা নেই আমাদের একটা চা হচ্ছে কৃষ্ণ প্রসাদ সেব করুন তো অনেক ফকি এবং ফসু নিরামিষা হারে আছে তো শুধু নিরামিষ আহা করে থেকে আমাদের ভক্তি হয় না কৃষ্ণ প্রসাদ সেবা করতে হবে আরো কি নিয়ম আছে সব প্রকার নেশন বর্জন করতে হবে আমরা যদি খাই এবং জোয়ার খেলা লটারি ইত্যাদি করা উচিত না করা বন্ধ করতে হবে বর্জন করতে হবে এবং আরো কি অবৈধ স্ত্রী সংখ্যা এবং স্ত্রীদের জন্য অবৈধ পুরুষ সংখ্যা তো এই সমাজটা পালন করা দ্বারা ভক্তি হয় না বৌদ্ধ সাধু আছে এই দেশে না কিন্তু অন্য দেশে বৌদ্ধ ধর্মের সাধু আছে এইসব নিয়ম পালন করে এই দেশে বৌদ্ধ সাধু তারাও আমি সাহা করে কিন্তু বুদ্ধদেবের প্রচার হল অহিংসা ধর্ম ধর্ম বুদ্ধদেব মানে আদি বুদ্ধদেব এই পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে আমি বলছি না এই ওই বুদ্ধদেব ওই কলকাতা বুদ্ধদেবের প্রচার হচ্ছে অহিংস ধর্ম na hingsha parama karma. Kub naşvit. Şu hepsiyle ay Hugli Bridge Udgatane অনুষ্ঠানে এসে de geçince, o işe আছে অনুষ্ঠান করার জন্য এইসব চলে যাবে এই এই সব এই এইসব ধার্মিক কাজে আমরা বিশ্বাস করি না খুব নাশ তো বুদ্ধদেব চার প্রচার হল অহিংস পরম ধর্ম তো আসল বোধ তাদের নিরামিষ আহারে খাওয়ার উচিত কিন্তু আমি জানি না কি করে তারা ওইসব পালন করে না কি করে জানি না তারা কি বলে আসলে আমি জানি শুনেছি আমি থাইল্যান্ডে ছিলাম আমার একদিন তো সেখানে বুদ্ধিস্ট সেটা বুদ্ধিস্ট দেশ প্রায় বুদ্ধিস্ট আছে তো আমি জিজ্ঞেস করলাম যে আপনারা বুদ্ধিস্ট আছে কিন্তু সব সেই দেশে লোকের সব কিছু ছুয়া সাপ সব কিছু মাংস খান গরম মাংস এটা খান সব কিচ্ছু সব রকম প্রাণী খান তো আমি এইসব দেশের লোক থেকে জিজ্ঞেস করলাম যে এই আপনারা বুদ্ধাম পালন করেন এবং বুদ্ধদেবের প্রচার আছে অহিংস পরম ধর্ম আপনার কি করে এসব মাছ মাংস খেতে পান তারা বলেন যে আমি নিজেই কোন জীবে হত্যা করে না দোকান থেকে আমরা কিনি মুসলমানও আছে সে দেশে খুব কম এবং তারা ওই সব কোষাই কার্য করে আমি নিজে আমরা কখনো যে কোনো জীবে হত্যা করতে পারে স্বপ্নে আমরা করতে পারি কিন্তু আমি কিন্তু তো নিজে হত্যা করে না অনেকের দ্বারা আমি যদি হত্যা করি তো এই কি পাপ করে মানুষ লেখেতে লেখা আছে তো এই সকল নিয়ম পালন করার দ্বারা ভক্তি হয় না কিন্তু মানে ভক্তি কি করে হয় শ্রবণ শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সাক্ষম আত্মনিবেদনম এই হচ্ছে ভক্তি কিন্তু এইসব নিয়ম আমরা যদি পালন না করি তাহলে শরণম কীর্তনম বিষ্ণু স্মরণম অর্চনম বন্দনম দাসম সাক্ষম আত্মনিবেদনম করার দ্বারা লাভ হবে না ভক্তি জীবন নির্মল নির্মল ভাবে পালন করতে হবে আশা করে আপনারা এই কথা ভালোভাবে বুঝতে পারেন কারণ মনে হয় আপনারা যারা এখন উপস্থিত আছেন আপনারা অনেকবার এখানে নিয়মিত ভাবে এখানে আসেন এবং ভক্তদের থেকে এইসব কথা শুনেন কিন্তু সেই সময় আমি যখন তারা প্রথমে এই বাংলাদেশে এই ভক্তি প্রচার শুরু করেছি সেই সময় এইসব কথা শুনে লোকের খুব অবাক ছিল ভাত না খাওয়া ভক্তি জীবনে কিন্তু আমরা গুরুও মাছ খায় গুরু তো পরম ভগবত আছে হিলোস মাছ খুব মাছের প্রতি দয়া করে গুরু তার মাংস মাছ খেয়ে ওই প্রাণীদের উদ্ধার করে সেটা তার কৃপা তো এখন এটা প্রচার করার পরে আশা করি যে বাংলাদেশি হিন্দুদের জ্ঞান আছে তো কি করা উচিত কি না করা উচিত এই কারণ এইসব ডঙ্গির কাজ তো শেষ হয়ে গেল আশা করে না এখনো বাংলাদেশে অনেক রকম ভক্তি চলছে কিন্তু শুদ্ধ ভক্তি শুদ্ধ ভক্তি হতে কি করতে হবে সেটা আমাদের প্রচার আপনাদের ভাগ্য আছে যে এই ভক্তি হতে আপনাদের স্বাভাবিক আকর্ষণ আছে কিন্তু কি করতে হবে কিভাবে এইসব নিয়ম কিভাবে পালন করতে হবে যাতে আপনারা আসল শুদ্ধ ভক্তি হতে থাকবেন সেটা শিখতে হবে এবং যাতে আমরা মানে সেটা বলার না যে আমরা খুব প্রচার করতাম এই সময় ওই সেই সময় একদিন এই গ্রামে অন্যদিন অন্য গ্রামে এক এক দিন এক এক গ্রামে তো যাতে লোকের মানে একদিনে দুই দিনে আমরা সবাইকে সব উপদেশ বলতে পারে না সেজন্য একটা বই লিখেছি যাতে আমাদের যাওয়া পরেও লোকেরা পড়তে পারেন এবং এই সমস্ত প্রাথমিক উপদেশ বুঝতে পারবেন সেই জন্য বই লিখেছি তো আর কি বলবো অনেক কিছু বলতে হবে ভক্তিবের সামনে সিন্ধু ফলন এই ভক্তিবের সামনে সামনে সিন্ধুতে আপনারা ডুবে যান শিল ভক্তি ঠাকুর বলেন যে আমাদের রাধা কুণ্ডে স্নান করতে হবে রাধা কুণ্ডে অনাম কুণ্ড রাধা কুণ্ড কুণ্ড তো ছোট এবং সাগর বিশাল তো এই রাধা কুণ্ডে স্নান করার জন্য অধিকার লাভ করা খুব দুর্লভ আছে অপ্রাকৃত শরীরে প্রকৃত রাধা কুণ্ড স্নান করা হয় কিন্তু সকলে অধিকার আছে ভক্তি ও সমৃদ্ধ সিন্ধুতেই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 সুখী হন এটা চরম উপদেশ হরে কৃষ্ণ